الصلاة خير من النوم ভোরের বেলায় ভেসে আসে ওই মোয়াজিনের সুর ভোরের বেলায় ভেসে আসে ওই মোয়াজিনের সুর ভোরের বেলায় ভেসে আসে ওই মোয়াজিনের সুর সুর শুনিয়া যায় কেটে যায় রাতের আধার ঘোর রাতের আধার ঘোর সুর শুনিয়া যায় কেটে যায় রাতের আধার ঘোর রাতের আধার ঘোর ভোরের বেলায় ভেসে আসে ওই মুয়াজিনের সুর ভোরের বেলায় ভেসে আসে ওই মুয়াজিনের সুর সুর শুনিয়া যায় কেটে যায় রাতের আধার ঘোর রাতের আধার ঘোর সুর শুনিয়া যায় কেটে যায় রাতের আধার ঘোর রাতের আধার ঘোর আজান শুনিয়া নীরের পাখি নির ছাড়িয়া দেয় নদীর পানি প্রভুর নামে নিবিড় হয়ে যায় আজান শুনিয়া নীরের পাখি নির ছাড়িয়া দেয় নদীর পানি প্রভুর নামে নিবিড় হয়ে যায় আজান শুনিয়া নীরের পাখি নির ছাড়িয়া দেয় নদীর পানি প্রভুর নামে নিবিড় হয়ে যায় ওই আকাশের মেঘমালারা ভূমিতে লুটায় ওই আকাশের মেঘমালারা ভূমিতে লুটায় ওই আকাশের মেঘমালারা ভূমিতে লুটায় সৃষ্টার নামে করি জিকির হইল না কুদুর সুর শুনিয়া যায় কেটে যায় রাতে রাধার ঘোর ভোরের বেলায় ভেসে আসে ওই মোয়াজিনের সুর ভোরের বেলায় ভেসে আসে ওই মোয়াজিনের সুর সুর শুনিয়া যায় কেটে যায় রাতে রাধার ঘোর রাতে রাধার ঘোর সুর শুনিয়া যায় কেটে যায় রাতের আধার ঘোর রাতের আধার ঘোর দুনিয়ার প্রেমে মুগ্ধ তুমি গ্রহ রবি চাঁদছে তারা কে দিয়েছে আকাশ জমিন পাহাড় পানে ঝর্ণা ধারা দুনিয়ার প্রেমে মুগ্ধ তুমি গ্রহ রবি চাঁদছে তারা কে দিয়েছে আকাশ জমিন পাহাড় পানে ভেবে দেখেছ কি তুমি তুমি যে এক দিশে হারা ভেবে দেখেছ কি তুমি তুমি যে এক দিশে হারা এসো ভেঙে দেই বাতিল খুঁজে নেই খোদারি নূর এসো ভেঙে দেই বাতিল খুঁজে নেই খোদারি নূর সুর শুনিয়া যায় কেটে যায় রাতে রাধার ঘুর সুর শুনিয়া যায় কেটে যায় রাতে রাধার ঘুর ভোরের বেলায় ভেসে আসে ওই মোয়াজিনের সুর ভোরের বেলায় ভেসে আসে ওই মোয়াজিনের সুর সুর শুনিয়া যায় কেটে যায় রাতের আধার ঘোর রাতের আধার ঘোর সুর শুনিয়া যায় কেটে যায় রাতের আধার ঘোর রাতের আধার ঘোর সুর শুনিয়া যায় কেটে যায় রাতের আধার ঘোর রাতের আধার ঘোর সুর শুনিয়া যায় কেটে যায় রাতের আধার ঘোর तेरा दर्द